ননামো পদাম্বুজমস্য বিশ্বশ্রী यद पारमहंसेन পথাদিগম্মতে পারমহংস পরমহংস পথের দ্বারা যাকে একমাত্র পাওয়া যায় সেই ভগবানকে তিনি পুলকিত হয়ে অশ্রুজল নিয়ে প্রেম প্রেমের হৃদয়তে দণ্ডবোধ করলেন যখন তিনি এভাবে দণ্ডবোধ করছেন ত্বং প্রিয়মানম সমপস্থিতম কবিম কবি মানে ব্রহ্মাকে আদি কবি বলা প্রজা বিসর্গে নিজ শাসনা নি প্রজা বিসর্গে নিজ শাসনারহণম বভাস ঈষৎ স্মিত রোচিসা গীরা প্রিয় প্রিয়ম প্রীতমানা করে স্পৃশন কি বলছেন যে তখন ভগবান কি করছেন ব্রহ্মাকে হাতে হাত ধরে আদর করে অনেক কথা বলছেন তং প্রিয়মানম তং প্রিয়মানম সমপস্থিত কবিম প্রজাবিসর্গে প্রজাবিসর্গে নিজ শাসনার্হণম বভাস ঈষৎ স্মিত রোচিসা গিরা প্রিয় প্রিয়ম প্রীত মনহা করে স্পৃশন হাতে হাত রেখে যেমন কৃষ্ণ উদ্ধবকে হাতে হাত নিয়ে উদ্ধব কে বলেছিলেন ঠিক সেরকম অনেক কথা বললেন তারপর বললেন ভগবান দেখো ভগবান বাচ তয়াহম তোষিতাহা তুমি যে তপস্যা করেছিলে নির্মল তপস্যা এর দ্বারা আমি খুবই সন্তুষ্ট হয়েছি কি বলছেন তয়া অহম তোষিতাহা বেদ বলছেন তয়া अहम तोषित सम्यक वेद गर्भो शिक्षया চিরম ভৃতেন তপসা দুস্তোষ কুট যোগিনাম যারা কুযোগী তাদের দ্বারা আমি সন্তুষ্ট হই না তারা আমাকে সন্তুষ্ট করতে পারে না কিন্তু তোমার উপর আজ আমি বড় সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বরম বরয় ভদ্রম তে বরেশম মা অভিবাঞ্ছিতম তোমার যা ইচ্ছা তুমি প্রার্থনা করো আর এই জগতে সবচেয়ে সৌভাগ্য হলো শেষ কথা এটা হলে বলছেন ব্রাহ্মণ শ্রেহ পরিস পরিশ্রাম পুংসাম মত দর্শনাবধি যত যত যত জপ তপ তপস্যা ব্রত যা কিছু করবে অন্তিম ফল হলো আমাকে দর্শন করা আমার প্রেম প্রাপ্তি হওয়া তোমার সেই লাভ হয়েছে আজকে তুমি আর কিসে চিন্তা করো আর তপস্যা করেছ আমি তোমাকে কিছু গোপন কথা তোমাকে আমি উপদেশ করব আজকে যার দ্বারা তুমি কৃতকৃতার্থ হবে যে কথা শুনলে পরে যদুপশ্রুত রহস্যি চকর্থ পরম তপহ প্রত্যাদিষ্ট ময়া তত্র কর্ম বিমোহিতে আর তুমি নির্জনে তপতপ এই আকাশ শোভন করে যে তপস্যায় প্রবৃত্ত হয়েছিলে সৃষ্টির প্রারম্ভে তোমার কর্তব্য চিন্তায় বিমূর হতে দেখে আমি তোমাকে এই বাক্য উপদেশ করেছিলাম আমি বলেছিলাম আর এই তপকথাটার মানে কি আমি অনুভব করে দিয়েছিলাম তাই তুমি অন্তর্মুখী হয়ে তপস্যায় লেগে গেছিলে আর তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি হে অনঘ দেখো তপো মে হৃদয় সাক্ষাৎ আত্মা অহম তপস অনঘ সৃজামি তপসৈবেদম গ্রসামি তপসা পুনঃ বিভর্মি তপসা বিশ্বম বীর্যম মে দুশ্চরম তপ হে অনঘ হে নিষ্পাপ তপস্যা আমার সাক্ষাৎ হৃদয় এবং শক্তি আমি তপস্যার দ্বারা তপস্যার আত্মা আমি তপবলেই চরাচর বিশ্ব সৃষ্টি করি অন্যায় ব্যতিরিকভাবে আমিই তো থাকি আর তো কেউ নেই তপস্যা দ্বারা পুনর্বার সংহার করি পালন করি দুশ্চর তপস্যাই আমার বীজ এই তপস্যার কথা বলতে গিয়ে গৌরীয় সিদ্ধান্তে বলছেন সমস্ত তপস্যা সমস্ত ব্রত সমস্ত উপবাস হয়ে যাবে কেউ যদি ভগবানের যে অপ্রাকৃত ইন্দ্রিয় সকল আছে ভগবান অদক্ষ যে ভগবান তার যে অপ্রাকৃত যত ইন্দ্রিয় সকল আছে সে ইন্দ্রিয় গ্রামকে সন্তুষ্ট করার দ্য অনলি ওয়ে একটাই রাস্তা একটা রাস্তা খোলা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী যে সংকীর্তনের দ্বারা সংকীর্তন পিতা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণ তাকে সন্তুষ্ট করতে গেলে তার সর্বেন্দ্রীয় তর্পণ যদি করতে চাও তাহলে একমাত্র সংকীর্তন তাহলে এই সংকীর্তনের দ্বারা এই তপস্যা বাস্তবিক তপস্যা হয়ে যাবে সমস্তই সম্ভব ভগবানের নাম উচ্চারণ ইত্যাদি এখানে ভগবান কি করবেন ধীরে ধীরে এবার তিনি শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ চতুশ্লোকী রূপে তার কাছে উপস্থাপনা করলেন চতুশ্লোকী ভাগবতের কথা বলছেন ভগবান বলছেন যে এই যে তত্ত্ব আমি তোমাকে উপদেশ দিচ্ছি এটি হচ্ছে গোপন রহস্য এর দ্বারা তুমি সব পারবে সে ভগবান বলছেন ব্রহ্মাকে উপদেশ করছেন চতুশ্লোকী ভাগবতম ज्ञानम परम गुज्जम मे यद विज्ञान यद्विज्ञानसमन्वितं सरहस्यं तदङ्गं च गृहानुगदितं मया हम यथा भाव गुण कर्म कह यद्रूपगुणकर्मकः तत्व विज्ञानमस्तु ते मदनुगृहात् अहोमिवासमेवाग्रेणान्यज्जत्सदसत्परं पश्चादहं ददि तच्च जवशिष्यति सोस्म्य हम ऋते अर्थम यत न प्रतियत चात्मानी तद विद्याद आत्मनमायम यथा भाषो यथा तम यथा महांति भूतानी भूतेषु चावचेषु नु प्रविष्टान्न प्रविष्टा तथा तेषु न तेषु अहम एतावदेव जिज्ञास तत्व जिज्ञासुनात्मन अन्य व्यतिरे अन्य व्यतिरेकाभ्याम जत्सत् सर्वदा এতাত্মতাম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেশু ন বিমুর্যহিত ন বিমুঝতি কহির্চিত এতৎমতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেশু ন বিমুঝতি কহির্চিত ব্রহ্মাকে এইসব উপদেশ দেওয়ার পর বলছেন আমি যে তত্ত্বজ্ঞান তোমাকে বললাম ভাগবত চতুশ্লোকী এখানে যে সমস্ত তত্ত্ব উপদেশ আছে এ তৎমাতম আমার এই যে সিদ্ধান্ত এই যে কথা উপদেশ জ্ঞান এ তৎমাতম সমাতিষ্ট সম্যক এই জ্ঞানকে তুমি যদি ধারণ করতে পারো এই তৎমাতম সমাতিষ্ট পরমেন সমাধিনা পরম সমাধিষ্ঠ হয়ে অন্য কোনো দ্বিতীয় অভিনিবেশ না রেখে এর আগে তুমি হৃদয়তে স্থান দিতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি ভবান তুমি এই যে বিভিন্ন কল্প বিকল্পে বিভিন্ন রকম সৃষ্টির কর্ম করতে গিয়ে বিভিন্ন রকম তোমার চিন্তা চলে আসে সেটা আর তোমার হবে তুমি আর তোমার বুদ্ধি স্থির হয়ে থাকবে ভবানু কল্প বিকল্পে সু ন বিমুজ্জতি কহেছি তুমি বিশেষ রূপে মূঢ়তা প্রাপ্ত অর্থাৎ তুমি ভুলে যাবে না সব তোমার স্মৃতিতে থাকবে তুমি মোহপ্রাপ্ত হবে না তুমি কোনোরকমভাবে মোহপ্রাপ্ত হবে না প্রথমে যেটা বলা হচ্ছে জ্ঞানম পরমম গুজ্জমি যদ বিজ্ঞান সমন্বিতম জ্ঞানম পরমম গুজ্জন্মি যদ বিজ্ঞান সমন্বিতম এই চতুশ্লোকী ভাগবত বলতে গিয়ে প্রথমে যে যে দুটো শ্লোকের আলোচনা তিনি করলেন প্রথমে কি কি না প্রথম দুটো শ্লোক হচ্ছে কি বলছেন জ্ঞানম পরমম গুজন্মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহসম তদঙ্গ গৃহান গতিতং মায়া আমার জ্ঞান আর যেটা পরম গুহ্য যে জ্ঞান জগতে সবার জন্য খোলা থাকে না অত্যন্ত গুপ্ত যে তাহা বলতে গিয়ে ভাগবতে ষষ্ঠ স্কন্ধে আমরা আলোচনা করি সেখানে যমরাজি মহারাজ বলেছিলেন যদ্জ্ঞাত্যা জ্ঞাত্যা অমৃতমাশ্নুতে গুজ্জম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্যা জ্ঞাত্যা অমৃতমাশ্নুতে সেটা বলেছিলেন যমরাজ মহারাজ তিনি দ্বাদশ মহাজনের একজন তিনি বলছেন এ জ্ঞান বড় গুপ্ত অত্যন্ত গোপন থেকে গোপনীয় এখানেও সেই একই কথা জ্ঞানম পরমাম গুজ্জমে যদ বিজ্ঞান সমন্বিতম আর স্বরহস্য তার রহস্য সমেত আমি সব তোমাকে বলছি তুমি গ্রহণ করো গৃহানো গদিত মায়া আমি বলছি তুমি গ্রহণ করো আমি না বললে আমি না বুঝিয়ে দিলে এইসব জ্ঞান অনন্তকালের ইতিহাসে তুমি কোনোদিন পেতে পারবে না সেই জন্য বলছেন গৃহানো গদিত মায়া আমি বলছি তুমি গ্রহণ করো পরে বলছেন যাবা যাবানহাম যথা ভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞান বস্তুত্বে মদনুগ্রহাত আমি কেমন আমার স্বরূপ কেমন আমার ধাম কেমন আমার রহস্যটা কি আমার লীলা ক্রিয়াকর্ম কেমন এগুলো কোনোটাই তুমি বুঝতে পারবে না তথৈব সেই সম্বন্ধে তত্ত্ববিজ্ঞান অস্তুত্বে তোমার এসব বিষয়ে তত্ত্বজ্ঞান পরিস্ফুটন হোক অনুগ্রহাত আমি আশীর্বাদ করছি আমি অনুগ্রহ করছি তোমাকে আমি তোমাকে অনুগ্রহ করছি তুমি এটা গ্রহণ করো যাবানো আমি কেমন আমার ভাব কেমন আমার লীলা কেমন আমার ক্রিয়াকর্ম কেমন যাবান হাম যথা ভাব রূপ গুণ কর্ম কহ তথৈব সেই সব বিষয়ে তথা এব তত্ত্ববিজ্ঞান বস্তুতে সব বিজ্ঞানে তোমার তত্ত্ববিজ্ঞান জাগ্রত হোক মদ অনুগ্রহা আমার অনুগ্রহ এই দুটো শ্লোকের পরে তারপর তিনি চার চতুর্শ্লোকী ভাগবত বললেন তারপরে বললেন চতুশ্লোকী ভাগবত এই প্রথম দুটো হলো ইন্ট্রোডাকশন তিনি বলছেন আমি বলছি তিনি গ্রহণ করে ইত্যাদি সব হলো তারপর যেটা বলি অনেকে মনে করেন এই জ্ঞানামপুর এখান থেকে পুরো চতুর্শোকী তা নয় প্রথম দুটো হলো ভগবান তাকে বলছেন ইন্ট্রোডাকশন এটা সেখানে বলছেন আমার জ্ঞান অত্যন্ত গুজ্জ থেকে গুজ্জতম এটা অদ্বয় জ্ঞান তত্ত্ব কিন্তু হলেও এটা নিত্য চারটি ভেদযুক্ত জ্ঞান বিজ্ঞান রহস্য এবং তদ তদঙ্গ জ্ঞান আমার স্বরূপটা কি জ্ঞান আমার স্বরূপ জ্ঞানটাই জ্ঞান আর বিজ্ঞান হচ্ছে আমার শক্তি সম্বন্ধ জ্ঞান হচ্ছে আমার স্বরূপ জ্ঞান যেটা বলতে গিয়ে চৈতন্য চৈতন্যতে বলেছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণের আগে সুদীর মানস কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যদি কারোর অজ্ঞান থাকে অর্থাৎ কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যাদের কাউর যদি কাণ্ডজ্ঞান না থাকে তাহলে প্রথমেই উল্টো হয়ে গেল ভগবান বলছেন আমার যে স্বরূপ জ্ঞান এটা হলো জ্ঞান আর শক্তি আমার কি কি করতে পারে এটা হচ্ছে বিজ্ঞান আর কি জীব আমার রহস্য এই যে অনন্ত জীব রাশি একে নিয়ে আমি খেলছি চিরকাল রহস্য আর প্রধান যেটাকে বলে প্রধান মানে ম্যাটার প্রধান হচ্ছে এই জগৎ সৃষ্টির উপকরণ এই জগৎ সৃষ্টির জন্য যেসব ম্যাটারগুলো রেখেছিল এগুলো প্রধান প্রকৃতি এবং প্রধান দুটো দ্বারাই সৃষ্টি হয়েছে এইভাবে তিনি বলে দেন এই প্রধান হচ্ছে আমার জ্ঞানাঙ্গ এইভাবে আবার অন্য অন্য টিকাকাররা বিভিন্ন অন্যরকমভাবে ব্যাখ্যা করেছেন এই চারটি তত্ত্ব বাইরে আলাদা দেখলে হলেও চারটে আলাদাভাবে আমি বললাম তোমার কাছে জ্ঞানম পরমম গুজ্জন্মি যদ বিজ্ঞান সমন্বিতম কি কি বললাম জ্ঞানম পরমম গুজ্জঙ্গে তারপর বলুন যদ বিজ্ঞান সমন্বিতম তারপর যে স্বরহস্যম তারপরে তদঙ্গঞ্চ তদ অঙ্গ তদঙ্গঞ্চ তার অঙ্গটাকেও আমি বললাম এবার তুমি গৃহানুগুজ জ্ঞান মানে আমার স্বরূপ জ্ঞান পরম গুহ্য এটা আমার আমার জ্ঞান মৎস্বরূপ তদ্বিজ্ঞান মানে হলো আমার শক্তির সঙ্গে যে সমস্ত রহস্য আছে আমার শক্তি না তো হয় না কিছু এই সমস্ত এটাকে বলে বিজ্ঞান আর রহস্য হলো জীব সকল অনন্ত জীব রাশি রয়েছেন আর তদঙ্গ মানে হচ্ছে প্রধান এই যে সৃষ্টির উপকরণ যেগুলো কিন্তু আমি চার রূপে এই কথাটা বললেও জেনে রেখো কিন্তু অধ্যয় জ্ঞানতত্ত্ব আমি আমি কিন্তু অধ্যয় জ্ঞানতত্ত্ব মনে হলো যেন চার রকমভাবে আমি তোমাকে বললাম বাস্তবিক পক্ষে কিন্তু তা নয় আর জবান হম যথা ভাব ইয়দ রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞান বস্তুতে মদনগ্রহার আমি কেমন আমার ভাব কি আমার স্বরূপ কি আমার গুণ কর্ম এইসব বিষয়ে তথৈব বিজ্ঞান বস্তুতে মদ অনুগ্রহ আমার অনুগ্রহেতে এই তোমার জ্ঞান বিজ্ঞান সমেত সব কিছু আমার অনুগ্রহেতে তুমি উপলব্ধি করতে পারবে আমি বলছি শ্রবণ কর তারপরে এবার এখানে এই চারটি তত্ত্বের যে ভেদ চতুশ্লোকী ভাবত এবার শুরু শুরু হলো সেখানে বলছেন অহম অহ অহমেব বলছেন অহমেব আসমেবাগ্রে নান্যজ্জ সহসৎপরম একদম আদিতে আমি ছিলাম আর কেউ নেই অহম এবাসম এবাগ্রে নান্যজ সহসৎপরম পশ্চাজহম যদি তচ্চ যবশিষ্যস্মি অহম তাহলে যখন কিছু ছিল না তখন আমি আদি ছিলাম অহ মেবাস মেবাগ্রে নান্যাজ্জত সসৎপ্রম সৎ এবং অসৎ রূপে যে বিচারগুলো আসে সেই সব বিচারগুলো তো পরে অনুভব করতে পারবেন কিছুই ছিল না একমাত্র আমি ছিলাম আদি আর যখন কিছু থাকবে না সৃষ্টি যখন আবার প্রলয় শেষ হয়ে যাবে সব কিছু সেই সময় জেনে রেখো অবশেষ আমি থাকব কিচ্ছু থাকবে না আমি শেষ পরে থাকব যদি বলো তাহলে এই জগৎটা কোথেকে এলো প্রশ্ন হতে পারে ভগবান বলছেন দেখো এটি তো আশ্চর্য বিষয় মন মায়া আমার যে মায়া শক্তি বহিরঙ্গা শক্তি এই বহিরঙ্গা শক্তির দ্বারা অর্থাৎ বহিরঙ্গা শক্তি বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ রূপে পরিণাম প্রাপ্ত হয়েছে তাই নাকি বহিরঙ্গা শক্তি যদি কেউ এরকম উল্লেখ না করে ভগবানের শক্তি সঙ্গে সঙ্গে তত্ত্ববিদ যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ধরে নেবেন যেহেতু খালি শক্তির কথা বলা হয়েছে তখন এটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি যখন স্পেসিফিক্যালি বলা থাকবে বহিরঙ্গা শক্তি তখন ধরতে হবে কারণ বাস্তবিক শক্তি হল অন্তরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তির প্রতিফলন যেটা পরে সেটাকে বলা বহিরঙ্গা শক্তি যার দ্বারা এই পরিণামময় জগৎ সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি ভগবান বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ সৃষ্টি হয় নাকি কেন অনেকে বলেন এই জগতে সর্বভূতে ভগবান রয়েছেন হ্যাঁ সর্বভূতে ভগবান রয়েছেন আবার এ কথাও ভগবান উত্তর দিয়েছেন আমি সর্বভূতে থেকেও আমি কোনো কিছুইতেই নেই আমি সবেতেই আছি আবার কিছুতেই নেই আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে বলি আর কেমন কথা আমাদের কিছু বুঝি না লে বুঝবার বিষয় নয় বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন কোনো মানুষের অ্যানালিটিক্যাল জাজমেন্ট বিচার কোনো কিছু এখানে টিকবে না যার থেকে অনন্ত জ্ঞান যার থেকে অনন্ত জ্ঞান বেরিয়ে এসছে যার থেকে অনন্ত জ্ঞান বেরিয়ে এসছে সেই জ্ঞানগুলোর আবার হেয় প্রতিফলন যেগুলো জড়জ্ঞান বলা হয় থিঙ্ক অফ ইট এই জড়জ্ঞানকে আশ্রয় করে তুমি ভগবানকে জানবে জগতে অনন্ত জ্ঞান ভগবান থেকে এসছে ভালো কথা কিন্তু এই অনন্ত জ্ঞানের মধ্যেও যেগুলো জড়জ্ঞান হেয় জ্ঞান ব্যতিরিকভাবে যেগুলো এসছে সেগুলো তো জনজগতের জ্ঞান সব জ্ঞানই ভগবান থেকে যত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যা যা রিসার্চ হচ্ছে সব ভগবান থেকে কোনো ভগবানের বাইরে নেই সমস্ত ভগবান থেকে এসছে এগুলো সব আমি বিভিন্ন সভাতে বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছি কিভাবে ভগবান থেকে এসছে পুনঃপুনভাবে এইসব কথা বলবার আর সময় থাকে না যারা একবার শুনে মনে রাখতে পারেন হয়ে গেল বলা হয়েছিল আনন্দাংশে লাদিনী সদংশে সন্ধিনী আর সংবিত এই সংবিত শক্তি এটা সেন্সিটিভিটি জ্ঞানকে জ্ঞানের সেন্সেশন জাগায় জ্ঞান আসে থেকে। এখানে একটা মশা বললো হাতটা ঘুরে গিয়ে হ্যাঁ তোমাকে কে বলে দিল বলে এই অটোমেটিক মশা এখানে বসে কামড়াচ্ছে কোথা থেকে সেন্সেশন চলে এলো হাতটা ঠিক চলে গিয়ে এরাম চলে কে বলে দিল তোমাকে যত জ্ঞান সেন্সিটিভিটি যা কিছু আছে জ্ঞান বোঝাচ্ছে এগুলো সব ওই সংবিত শক্তি নিত্য জগতে আছে ওই নিত্য জগতের যে সংবিত শক্তি তার যে একটা হেয় প্রতিমা তার স্যাডো স্যাডো ছায়া এই জগতে পড়েছে সেই ছায়াটা নিয়ে আমরা লাইজ নাড়ছি ওই ছায়াটা নিয়ে আমরা লাইনে আছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বিজ্ঞান ওটা ছায়া এই জগতে যে দেবীকে পুজো করি সরস্বতী দেবী এটা কি ওই ছায়া সরস্বতী এই জগতের লোক ছায়া সরস্বতীকে পুজো করে আর শুদ্ধা সরস্বতী থাকেন বৈকুণ্ঠে বাগী বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি হৃদয় সংবী ত্বং নৃসিংহমহম ভজে একথা বলা হয় বাঘ ঈশা যস্য যশ্য বদনে বাঘ ঈশা বাঘ মানে বাক্য শব্দ শব্দ দ্বারাই জ্ঞান হয় বাঘ ঈশা মানে দেবী যস্য বদনে অর্থাৎ বাঘ দেবী অর্থাৎ সরস্বতী শুদ্ধা সরস্বতী যার বদনে বসে রয়েছেন আর লক্ষ্মী যার হৃদয়ে বসে রয়েছেন সে হচ্ছেন ভগবান তাহলে এই যে ছায়া সরস্বতী পূজা করে লোকে জ্ঞান বিজ্ঞান লাভ করে লাইজ নাড়ছে আমি বড় শিক্ষিত হয়ে গেছি কিন্তু ভগবান স্বীকার করছেন না বলে এর কোনো কাণ্ডজ্ঞানই নেই আর লাদিনী শক্তি যেটাকে বলা হয় চিন্ময় জগতে যেখানে ভগবান আলিঙ্গন করেন এক একজনকে চুম্বন করেন এখানে এসে কুৎসিত প্রতিফলন ওই ভালোবাসাটার এখানে পারভার্টেড রিফ্লেকশন পড়েছে এখানে স্ত্রী পুরুষের ভালোবাসা তুমি আমার আমি তোমার কি কাজ অপরধনে তাই তো আমাদের শাস্ত্র বলেছেন সেই বিচারটা বিকৃত হয়ে এই জগতে এসছে শাস্ত্র আমাদের শিখিয়ে দিয়েছেন সেখানে কৃষ্ণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলে ভালো হয় কৃষ্ণকে বলতে হয় তুমি তো আমার আমি তোমার কী কাজ অপরধনে কেন ধন বা সম্পত্তি একমাত্র কৃষ্ণ আবার কৃষ্ণের যদি বলেন সম্পত্তি কি কৃষ্ণের একমাত্র সম্পত্তি রাধারানী কিন্তু এইসব কথার গোপন রহস্য বিভিন্ন রাধারানীর আবির্ভাব তিথিতে বিভিন্ন গোপন তত্ত্ব আলোচনা করা হয়েছে কৃষ্ণের কোনো সম্পত্তি নেই কৃষ্ণ বলছে আমি নিষ্কিঞ্চন আমি ভিকিরি বলে সে কি অনন্ত ব্রহ্মাণ্ড তোমার বলে না তোমরা জানো না আমার কিচ্ছু নেই একমাত্র রাধিকারানী চরণ ছাড়া আমার কিচ্ছু নেই ওই আমার সম্পত্তি একটা এইসব কথা এই জড়বুদ্ধি নিয়ে অনুভব করা যাবে না যেদিন এইসব কথা অনুভব হবে ভজন করতে করতে সেদিনই বোঝা যাবে তার আগে কোনো দার্শনিক আমি তত্ত্ব আলোচনা করে গেলাম সেই সব আলোচনা যথেষ্ট নয় সেটা বিজ্ঞান সমেত রহস্য সমেত আমার হৃদয়তে যখন উদিত হবে গুরুদেব যখন আমাকে কৃপা করবেন গুরু মানে নিত্যানন্দ বলরাম সব বুঝে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতায়ের চরণ দুইখানি আর সংসার যাওয়ার ক্ষেত্রে এটাই করতে হবে কি করতে হবে বলছে নিতাই চরণকে ডাকতে হবে অর্থাৎ গুরুচরণ নিতাই তো মূল গুরু সমস্ত গুরুর আকর তত্ত্ব হলো নিত্যানন্দ আর তার উপরে রসতত্ত্বে গেলে দেখবেন রাধারানী ছাড়া কেউ নেই আগে এইসব আমরা বলি না তাহলে দেখা গেল বিষয় যেতে গেলেও নিত্যানন্দের কৃপা দরকার নরতম ঠাকুর কীর্তনেতে বলা আছে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে রব শ্রী বৃন্দাবন কে বলছেন কে বলছেন শ্রী নরতম ঠাকুর বলে কি নরোত্তম ঠাকুর বৃন্দাবন দেখেননি বৃন্দাবনে ওনার দীক্ষা হলো বৃন্দাবনে এতদিন তিনি ছিলেন জীব গোস্বাই বাইবের কাছে শিক্ষা নিলেন বৃন্দাবনে তিনি এত বছর থাকলেন বলছি বৃন্দা বৃন্দাবন কবে দেখবো এ আবার কী কথা হ্যাঁ এইগুলোই বাস্তব কথা বৃন্দাবনকে দর্শনের জন্য যে আরতি হে নরোত্তম ঠাকুর বলছেন বাস্তবিক পক্ষে নরোত্তম ঠাকুরের বৃন্দাবন দর্শন হয় নাই তাকে আমরা বিশ্বাস করব। কিন্তু আমাদের জন্য দৈন্য করে বলছেন কবে আমার এই বৃন্দাবন দর্শন হবে আমার বৃন্দাবন দর্শন হয় নাই আপনার তো বৃন্দাবনেতে গুরুচরণ দর্শন হলো লোকনাথ গোসাই চরণ আশ্রয় করলেন ওখানে এতদিন ছিলেন বললো না বৃন্দাবন দর্শন হয় নাই বৃন্দাবন দর্শন হয়েছে এটি হলো অহংকারের কথা তাহলে আমরা বিচার করে দেখলাম যে নিত্যানন্দ প্রভুর কৃপা হলে পরে গুরুতত্ত্বের মূল কৃপা হলে সমস্ত বিষয় বাসনা চলে যাবে তখন তার পক্ষে এই সব ব্যাপার অনুভব করা সম্ভব যদি কেউ বলেন যে ভগবান বিকারপ্রাপ্ত হয়ে জগৎ হয়েছেন শাস্ত্র বলছেন না ভগবানের বিকারপ্রাপ্তি হওয়ার দরকার পড়ে না কারণ কি বলছেন ভগবানের যে মায়া শক্তি বহিরঙ্গা শক্তি এই বহিরঙ্গা শক্তির বিকার ক্রমেই এই জগৎ পরিণতি হয়েছে ভগবানের বিকার হওয়ার দরকার পড়ে না সেইটা শ্রী চৈতন্য চরিতামিতে মহাপ্রভু সুন্দরভাবে বলেছেন যে যদি আমরা জড়জগতে লক্ষ্য করি টাচ স্টোন স্পর্শমণির নাম শুনেছে কে শুনেছে স্পর্শমণির নাম শুনেছে কি কেউ শোনেনি টাচ স্টোন গল্প শুনেছে নাকি প্র্যাকটিক্যালি পঞ্চাশ ষাট বছর আগে একটা একজন সাধু তার পায়েতে এই খালি পায়ে নয় জুতো পরে সে ঘুরে এসেছিল বৃন্দাবন কোনো জায়গায় হঠাৎ এসে জুতোতে দেখছি চকচক করছে সেখানে গিয়ে দেখে পেরেকগুলো সব সোনার বলে এই কী করে হলো রে বাবা একটা সাধুর জুতো চপ পড়ে গেছিল চপ্পল বলে সোনার এই কী সব বড় বড় লোককে জিজ্ঞাসা করছে তত্ত্ববিদ বলল ওর তোমার চলতে চলতে স্পর্শমণির উপরে তোমার পা পড়ে গেছিল ওই জন্য তোমার চপ্পল ওই লোহাটা সোনা হয়ে গেছে বৈজ্ঞানিকরা একশো ভাগ বিশ্বাস করে নিয়েছেন বৈজ্ঞানিক বৈজ্ঞানিকগণ বলছেন একশো পার্সেন্ট হতে পারে এটা কেন হবে না কেন হবে না সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনেতে যে স্পর্শমণি পেয়েছিলেন তার কথা আমি আগে বলেছিলাম অন্যান্য সভাতে স্পর্শমণি তিনি প্রয়োজন নেই বলে মাটির তলায় লুকিয়ে রেখেছে এ কি করবে সব জঞ্জাল জগতের সম্পত্তি মানেই তো জঞ্জাল লড়াই সৃষ্টি হবে যেগুলো কৃষ্ণের সম্পত্তি ওগুলো নিয়ে লড়াই হয় না স্বাভাবিক তাও হওয়া মুশকিল এখন কৃষ্ণের সম্পত্তি নিয়েও লড়াই করছে সবাই বলে এটা আমার এটা তোমার সনাতন গোসাই ও স্পর্শমণি লাভ করে মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিলেন কেন ওটা নিয়ে সমস্যা দেখা দেবে কী দরকার পরে যখন পরে যখন দেখা দেয় কাশী বিশ্বনাথের পরামর্শে বর্ধমানের সেই ব্রাহ্মণ নিজের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য যে কিছু টাকা পয়সা দরকার নালে কন্যার বিয়ে দিতে পারছেন না অত্যন্ত গরিব বিশ্বনাথের কাছে ধন্না দিয়েছেন বিশ্বনাথ বললে এক কাজ করো না বৃন্দাবনে সোনাথের কাছে চলে যাও অনেক সম্পত্তি আছে বিশ্বনাথের খেয়ে দে কাই নেই বুদ্ধি দিয়ে দিল সেই ব্রাহ্মণ চলে এলেন এটা মজার কথা আর কি বিশ্বনাথ রসিক সোনাদের কাছে পাঠিয়ে দিলেন সোনাথের কাছে এসে তিনি দেখলেন যে কৌপিন পড়া একটা সাধু দিন রাত অহর্নিশ হরিনাম সংকীর্তন করে বিশ্বনাথ আমাকে এনার কাছে পাঠালেন এনার কাছে সম্পত্তি কি থাকতে পারে কৌপিন পড়ে বসে রয়েছে মাদুকুরি করে খায় তো যাই হোক বিশ্বনাথ যখন বলেছেন তো মিথ্যে কথা তো হবে না আর সেখানে গিয়ে দণ্ডবোধ করে কাঁদতে আরম্ভ করলেন সনাতন বললেন কী জন্য এসছেন কী ব্যাপার কাঁদছেন কেন বলে কাশী বিশ্বনাথ আপনার কাছে কাশী বিশ্বনাথ আমার কাছে পাঠিয়ে বলে হ্যাঁ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে নাকি অনেক ধন সম্পত্তি আছে আমাকে দেবেন আমার মেয়ে বিয়ে দিতে পারছি না খুব গরিব আমি সনাতন বললে এই কী কথা আমার তো পূর্বে অনেক ধন সম্পত্তি ছিল ঠিকই কথা তো এখন তো আমার কিছু নেই ছিল আমার সম্পত্তি ছিল আপনি তখন চাইলে প্রচুর দিয়ে দিয়েছি ব্রাহ্মণ বৈষ্ণব সবকে দান মঠে মন্দির সব দান করে দিয়েছি তো এখন তো আমার কাছে কিছু নেই তাহলে আমি তো জানি না বিশ্বনাথ বলেছেন বিশ্বনাথ বলেছেন চিন্তা করতে বলে আরে এই স্পর্শমণিটা তো আমি মাটির তলায় রেখে দিয়েছি এটাতেই এই ব্রাহ্মণের লেগে যাবে দাঁড়া দাঁড়া না দাঁড়াও বলে মাটির তলাটা খুঁড়ে সেই জায়গা থেকে স্পর্শমণিটাকে বার করে ওর হাতে দিলেন এটা দিয়ে কি করবো বলে এটা না স্পর্শমণি লোহাতে ঠেকালে সোনা হয়ে যাবে তাই নাকি সে কলে ঠেকাচ্ছে যেখানে যেখানে লোহা সব এসে লোহা ভালোই হয়েছে আনন্দে নাচতে আরম্ভ করলো সমস্ত অভাব অভিযোগে মিটে গেল তাই কি না সোনমলে যা যা নিয়ে যান এটা নিয়ে চলে যান নিয়ে যান কিছু দূর গিয়ে ওই স্পর্শমণি নিয়ে দৌড়ে চলে গেলেন কিছু দূরে গিয়ে চিন্তা করছে আরে এই সম্পত্তিটা নিয়ে আমি এত নাচানাচি করছি আর উনি এরকমভাবে নিয়ে যান নিয়ে যান তার মানে ওনার কাছে কি নিশ্চয়ই কোনো গোপন সম্পত্তি আছে আমি ওই সম্পত্তি না নেবো এটা নেবো না নিয়ে আবার ফেরত চলে এলেন গোসাইকে বলছেন গোসাইজি আপনার কাছে কি সম্পত্তি আছে যাতে এই সম্পত্তিটাকে আমি তুচ্ছ জ্ঞান করেন সেই সম্পত্তি আমি চাই যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি তারই এক কণ মাকি মাঙি আমি নত শিরে এটা রবি ঠাকুর লিখলেন পরে এই ঘটনাটাকে কেন্দ্র করে লিখেছেন এবং স্পর্শমণি যে পাওয়া গেছে এটা যে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা এটা আকবর বাদশাহ প্রমাণ পেয়েছেন যখন স্পর্শমণিটাকে ওই ব্রাহ্মণ ছুঁড়ে ফেলে দিয়েছেন নদীতে যমুনা নদীতে তখন আগর বাসা খবর পেয়ে ছুটে এসছেন বলে এটা আমার দরকার এরা এরা কি করবে এরা ভজন ভজন করে এটা আমি পেলে সুবিধা হবে ঠেকাবো আর শোনা হয় যে আমরা রাতে রাত কার্য চালাবো ভগবান বলে চালাকি আর জায়গা পাওনি হ্যাঁ বলে যত ডুবুরি আনলেন ডুবুরি ডুবুরি এনে নদীতে নাবি দিলেন বড় জাহাজ তখনকার দিনে যমুনা এরাম ছিল না যমুনার রূপ দেখলে হয় কলকল করে বইছে বিশাল যমুনা নদী তাতে জাহাজ এলো জাহাজেতে ডুবুরি নামিয়ে দিলেন সেকল দিয়ে ডুবুরি খুঁজেই যাচ্ছে পাগলের মতো খুঁজছে কত ডুবুরি তছনছ করে ফেললো কিন্তু স্পর্শমণি পেল না একবার বলতে আল্লাহর ইচ্ছা নয় আমি এই স্পর্শমণিটা পাই যা থাক ছাক চ ছেড়ে দে বলে যখন সেকলটাকে তুলেছেন দেখেন সেকলটা সোনার হয়ে গেছে বলে বলে কি সেকলটা সোনার হয়ে গেছে কিন্তু স্পর্শমণি ধরা দিল না আকবর বাসা বললেন তাহলে স্পর্শমণি আমরা শুনেছি কিন্তু সত্যি সত্যি স্পর্শমণি আছে আমাদের শাস্ত্রেতে এরম কথা আছে তামা লোহা এগুলোকে যথা তাম্রম রস বিধান যোগত রসায়ন যোগে তাম্র সোনাতে পরিণত হয় বৈজ্ঞানিকরা বলছেন হ্যাঁ ওটা হতে পারে কেউ যদি তর্ক করে কেন হবে এটা পাগলের কথা নাকি সোনা হয়ে যা বললেই হলো কেন হবে না যারা কেমিস্ট্রি পড়েছেন রসায়ন বিদ্যা তারা বলুন কেন হবে না হবে পরে কেন হবে না বলুন যদি ওই কপার কপার মানে তামা যদি এই লোহা আয়রন এর মলিকুলার যে স্ট্রাকচারটা বিন্যাসটা এটাকে যদি কোনো রিয়াকশানের দ্বারা পরিবর্তন করে সোনার ভেতরে যে মলিকুলার স্ট্রাকচার আছে সেরাম পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় তাহলে হবে না হয়ে যাবে লোহার ভেতরে যে মলিকুলার স্ট্রাকচারগুলো আছে ওটা যদি চেঞ্জ করে লোহার ভেতরে মলিকুলার স্ট্রাকচার কেন হবে না কিছুদিন আগে আমরা আলোচনা করলাম জেলিও করি মাদাম করি দুই ইংল্যান্ডের দম্পতি কি করলেন এক দম্পতি দুইজনের স্বামী স্ত্রী মাসের পর মাস বছরের পর বছর খেতে পিচ ব্ল্যান্ড থেকে ফ্যাক্টরি একটা ওয়েস্ট প্রোডাক্ট ফ্যাক্টরির ওয়েস্ট প্রোডাক্ট ফেলে দেয় সেখান থেকে জাল দিতে দিতে কী বার করলেন ইউরেনিয়াম বার করলেন ইউরেনিয়াম এতটুকু ইউরেনিয়াম দাম কত লক্ষ লক্ষ টাকা কেউ পারবে না সেই ইউরেনিয়ামকে বলা হয় কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউরেনিয়ামটাকে রেখে দিলে বছরের পর বছর বহু বহু বছর পর এই ইউরেনিয়াম থেকে radiation alpha beta gamma radiation বেরোতে বেরোতে পরে ওই ইউরেনিয়ামটা পরের এলিমেন্টে কনভার্ট হয়ে যায় বোঝা গেল কি বললাম ইউরেনিয়ামটা এখনকার দিনে আরও কিছু আবিষ্কার হয়ে থাকতে পারবে আমি আর টাচে নেই তাহলে ইউরেনিয়ামটা কি হলো তার পরের এলিমেন্টে ইউরেনিয়াম রোডেনিয়াম বিভিন্ন রকম এলিমেন্ট আছে প্লুটোনিয়াম তাহলে ইউরেনিয়ামটা তার চেঞ্জ হয়ে আর ইউরেনিয়াম নেই এটা চেঞ্জ হয়ে অন্য এলিমেন্টে কনভার্ট হয়ে গেছে বলে আশ্চর্য ব্যাপার বৈজ্ঞানিকরা বলছে এ কী করে হলো বলে হ্যাঁ হবে এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যদি এর ভেতর থেকে রে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে ডিগ্রেডেশন হয়েছে এর মলিকুলার স্ট্রাকচারের ইন্টার হয়েছে হয়ে গেছে তো সেরকম আমি যদি লোহাটাকে চেঞ্জ করে ইন্টারমলিকুলার স্ট্রাকচার যদি গোল্ডে পরিণত হতে পারবে এতগুলো কথা বলতে হলো এই কারণে চৈতন্য মহাপু বলছেন স্পর্শমণির যদি ক্ষমতা থাকে যে যে কোনো লোহাকে স্পর্শ করে করে সোনা করছে অথচ স্পর্শমণি নিজের কোনো বিকার হচ্ছে না বোঝা গেল স্পর্শমণি একই রয়েছে কিন্তু স্পর্শমণিটা যা যে লোহাকে স্পর্শ সোনা হয়ে যাচ্ছে মহাপ্রভু এই উদাহরণটা দিয়েছেন যদি স্পর্শমণি স্পর্শ করে লোহাকে সোনায় পরিণত করতে পারে আর স্পর্শমণি অবিকৃত থাকতে পারে তাহলে ভগবানকে কেন বিকার প্রাপ্ত হতে পারে এ কি আশ্চর্য কথা জগতে জড়জগতের যদি একটা সামান্য এই জড়জগৎ তাতে যদি আমরা এই উদাহরণটা দেখতে পাই একটা স্পর্শমণি লোহাকে সোনা করে দিচ্ছে তাহলে ভগবানকে বিকারপ্রাপ্ত হতে হবে কেন তাহলে ভগবান বিকারপ্রাপ্ত হলে ভগবান কি করে হলো ভগবান যদি বিকারপ্রাপ্ত ভগবান ভগবান হয় নাকি না সেই উদাহরণ উদাহরণটাই দিদিকে বলছে সৎ অসৎ এই দুই শ্রেষ্ঠ থেকে আলা সৎ অসৎ এই দুই হইতে শ্রেষ্ঠ আমি মাত্র ছিলাম যেটা বলতে গিয়ে এখানে বলেছিলেন অহম এবাস মেবাগ্রে ন্যান্যাদ ইয়ত সদ অসদ অপরম সদ অসদ অপরম পশ্চাৎ অহম যদি তচ্ছ যবশিষ্ট সোস্মি অহম পরে সৃষ্টির একদম শেষেতে কিছু থাকবে না তখন আমি থাকব কিছু নেই কিছু থাকবে না আমি থাকব সৎ অসৎ এ বিচারই থাকবে না অসৎ এই প্রশ্নটা কখন আসে যখন ডাইভার্সিটি থাকে বস্তু বিভিন্ন বস্তু এটা সৎ এটা অসৎ এবং সদ অসতের <coughs> আমরা ভগবানকে সৎ বলে নিঃসৎ আমরা বলি ভগবান সৎস্বরূপ হ্যাঁ ঠিকই আছে যখন বিচার করার মতো কেউই নেই তখন সদিবাকে অসদিবাকে সেই জন্য আমাদের শাস্ত্রতে বলছেন যেটাকে তুমি অসৎ বলে ঘৃণা করছো এটা অসৎ এটা অসৎ ঘৃণা করছো তুমি আচ্ছা বলো তো দেখি এ অসৎটা কোথা থেকে এসছে যেটাকে তুমি অসৎ বলছো সেটা এলো থেকে হেন শাস্ত্র বলছেন অসত সতজায়তে অসত সদজায়তে আরে অসৎটাও এসছে সৎ থেকে তোমার এই ব্যবহারিক গুণের জন্য তুমি এটাকে অসৎ বলছো কি করব আমি কালিও না কেঁদে কেঁদে বলছে ভগবান আমি কি করব। তুমি তো আমাদের এই জনি দিয়েছ তাই আমাদের এরকম অবস্থা আমরা সর্প অবজনী লাভ করেছি আমাদের স্বাভাবিক রাগ আছে স্বভাব দুস্তজ্জনাথ যদ অসৎ গ্রহ অসৎ গ্রহ যখন আক্রমণ করলে শনি রবি শনি আক্রমণ করলে রাহু আক্রমণ করলে যখন লোক অস্থির হয়ে যায় এই গ্রহগুলোকে ছাড়ানো খুব মুশকিল অসৎ গ্রহ ধরে ফেললে তার একটা প্রতিক্রিয়া হয় কিন্তু ভগবানের স্মরণে গেলে আর কিছু হয় না অনেকেই ছোটেন অ্যাস্ট্রোলজারের কাছে মহারাজ আমি খবর পেলাম আমার রাহু ধরবে শনি ধরবে আপনি একটু ব্যবস্থা করুন মহারাজ মঙ্গল তো খুব খারাপ একটা প্রবাল নিতে হয় পলা মঙ্গল খুব খারাপ আর এই যা দেখছি এ তো বলে এতবারে একটা লিস্ট দিয়ে দিল সে গরিব লোক কি করবে সে চুনি পান্না হিরে সব সব গ্রহ খারাপ অনেকে দেখবেন হাতে একবারে সব নবগ্রহকে বেঁধে রেখেছে একটা সাধুর হাতে দেবেন কোনো গ্রহ নেই কি ব্যাপারটা কি মারায় ওদের কি গ্রহ বো ধরে না নাকি বলে না ওদের গ্রহ ধরবে কি ওদের দশম গ্রহ কৃষ্ণ ধরেছে ওই জন্য নবগ্রহ কিছু করতে পারে না সব গ্রহের বাইরে একটা দশ নম্বর গ্রহ আছে সে নাম হলো কৃষ্ণ তো এই দশ নম্বর গ্রহ যাকে ধরে এই নটা গ্রহ একেবারে কিচ্ছু করতে পারে না শনি রাহু মঙ্গল কেতু কি করবে এরা যেখানে কৃষ্ণ রয়েছেন এই জন্য সাধুগণ ওইসবের উপর বিশ্বাস করেন এ অনেকেই লাগিয়ে ফেলেন হ্যাঁ লাগান ঠিক আছে তাও ভালো তাহলে আমরা দেখলাম এখানে <clears throat> অগ্নি যেমন স্ফুলিঙ্গ সূর্যের কিরণ থেকে যেমন কিরণ কণা চলে আসে সেইরূপ আমার এই জীব শক্তি সব আসছে শক্তির যেমন বিজ্ঞানে বলে ফোটন কণা এই সূর্য থেকে ফোটন কণা আসছে পার্টিকেল অফ রে সেটাকে ফোটন কণা বলছেন বৈজ্ঞানিকরা আগে আমরা স্ট্রেট লাইনের ব্যাখ্যা করতাম অন্যরকম এখন স্ট্রেট লাইন যেটা আমরা অঙ্ক করতে গিয়ে ছোটোবেলায় করেছিলাম এখন আবার সেটা চলছে না হ্যাঁ ফেলে দিয়েছে এটা এখন চলবে না যে রেখাটার খালি দৈর্ঘ্য খালি এই যে লম্বা এরম টেনে দেবে সোজা একটা দুটো পয়েন্টকে সংযোগ করে দেবে দৈর্ঘ্য থাকবে এর প্রস্ত নেই তো বিজ্ঞান বলছে যে দৈর্ঘ্য আছে সেটা প্রস্ত থাকবেই হ্যাঁ হয় না এটাও এটা বিজ্ঞানের আলোচনায় হয় না সেই জন্য বলছে এইসব ডেফিনেশন আমরা দেবো না এটা ভুল ডেফিনেশন ছিল যার খালি লেন্থ আছে ব্রেথ নেই এটা কী করে হয় এই জগতে এমন কোনো বস্তু নেই যার লেন্থ আছে ব্রেথ নেই এটা একটা অ্যাবজার্ট কথা যারা বিজ্ঞান পড়াশোনা করে তারা জানবে এটা হয়ই না যদিও অতি সূক্ষ্ম হবে তা ব্রেথ থাকতেই হবে প্রস্ত থাকবে দৈর্ঘ্য থাকলে প্রস্ত থাকবে সে বৈজ্ঞানিকরা বলছে ঠিক আছে এইসব ডেফিনেশন দিতে হবে না তাহলে স্ট্রেট লাইন কি করে বোঝাবেন বলছে পেন্সিল রে এই যে আলোক থেকে যখন আলোকের দিকে তাকালে দেখবেন অজস্র আলোকে একটা রে চলে আসছে দেখা যায় কোনো আলোকের দিকে তাকালে তাই ওই আলোক থেকে যেন একটা মনে হচ্ছে রে চলে আসছে পেন্সিল রে এটাকে সাইন্টিস্টরা বলছে আ বাঞ্চ অফ পেন্সিল রে মুহুর মুহুর আমার কাছে সূর্যের দিকে দেখাবেন রে আসছে পেন্সিল রে ওইটা দিয়ে এখন স্টেট লাইনের ব্যাখ্যা করে কারণ বস্তু থাকার কোনো সম্ভব নেই লাইটের তো সেইভাবে ডেফিনেশন বলা হচ্ছে